শৃঙ্খলা বাহিনীর উশৃঙ্খল চলে আচরণ বিচারপতিদের বিচার করা আওয়াজ প্রয়োজন শৃঙ্খলা বাহিনীর উশৃঙ্খল চলে আচরণ বিচারপতিদের বিচার করা আওয়াজ প্রয়োজন শৃঙ্খলা বাহিনীর উশৃঙ্খল চলে আচরণ বিচারপতিদের বিচার করা আওয়াজ প্রয়োজন গণতন্ত্র তো কাগজ কলমে মূলত দমনতন্ত্র সরকার যন্ত্র খেলার পুতুল আসলে এটা ষড়যন্ত্র মানবতাকে রাখো শিখে তুলে যুগে এটা নিষ্প্রয়োজন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খল চলে আচরণ বিচারপতিদের বিচার করা আওয়াজ প্রয়োজন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খল চলে আচরণ বিচারপতিদের বিচার করা আজ প্রয়োজন দুর্নীতি দমনে কারা যেন দেয় ডাকরাই তো আসলে দুর্নীতিবাজ সন্ত্রাস নির্মূলে কেন এত হাক ডাক দেশপ্রেমিকের বেশে ওরাই তো আজ মিথ্যা যাদের পৈতৃক সম্পদ মিথ্যা যাদের জন্ম সনদ যাদের পৈতৃক সম্পদ মিথ্যা যাদের জন্ম সনদ তাদেরকে আমরা মাথায় তুলে নাচি তারাই আমাদের গুরুজন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খল চলে আচরণ বিচারপতিদের বিচার করা আজ প্রয়োজন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খল চলে আচরণ বিচারপতিদের বিচার করা আজ প্রয়োজন কলঙ্ক মুক্ত করতে চায় যারা ওরাই তো আমাদের কলঙ্ক দাগ বারবার জাগতে বলছে ওই শোনো ওরাই কি আসলে থাকছে সজাগ দিনে গর্জন আর রাতে চলে ধর্ষণ মানবতাকে যারা করেছে বর্জন দিনে গর্জন আর রাতে চলে ধর্ষণ মানবতাকে যারা করেছে বর্জন জবাই জবাই করে স্লোগান তোলে যারা ওরাই নাকি গণজাগরণ শৃঙ্খলা বাহিনীর উশৃঙ্খল চলে আচরণ বিচারপতিদের বিচার করা আজ প্রয়োজন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খল চলে আচরণ বিচারপতিদের বিচার করা আজ প্রয়োজন গণতন্ত্র তো কাগজ কলমে মূলত দমনতন্ত্র সরকার যন্ত্র খেলার পুতুল আসলে এটা ষড়যন্ত্র মানবতাকে রাখো শিখে তুলে যুগে এটা নিষ্প্রয়োজন সেনাবাহিনীর উশৃঙ্খল চলে আচরণ বিচারপতিদের বিচার করা আজ প্রয়োজন শৃঙ্খলা বাহিনীর উশৃঙ্খল চলে আচরণ বিচারপতিদের বিচার করা আজ প্রয়োজন ঘাতক দালাল নির্মূল কমিটি এরা করেছে আজ কার দালালি আতঙ্কেরই নাম সাদা পোশাক ধারী বন্দুক যুদ্ধ নব নবহেয়ালি যদি থাকে সঙ্গী না হলে জঙ্গি এসব মতবাদে যাদের ভঙ্গি যদি থাকে সঙ্গী না হলে জঙ্গি এসব মতবাদে যাদের ভঙ্গি কে কার প্রতিবাদ কিসের হিসেব করে করছে মানব বন্ধন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খল চলে আচরণ বিচারপতিদের বিচার করা আজ প্রয়োজন শৃঙ্খলা বাহিনীর উশৃঙ্খল চলে আচরণ বিচারপতিদের বিচার করা আজ প্রয়োজন গণতন্ত্র তো কাগজ কলমে মূলত দমনতন্ত্র সরকার যন্ত্র খেলার পুতুল আসলে এটা ষড়যন্ত্র মানবতাকে রাখো শিখে তুলে যুগে এটা প্রয়োজন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খল চলে আচরণ বিচারপতিদের বিচার করা আজ প্রয়োজন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খল চলে আচরণ বিচারপতিদের বিচার করা আজ প্রয়োজন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খল চলে আচরণ বিচারপতিদের বিচার করা আজ প্রয়োজন